عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জমার আজান হয়ে গেছে খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সময় জুমার খুদ্বার আলোচনায় মহান রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত করে দিয়েছেন তার দরবারে লাখো কোটি শুক্রিয়া শত কোটি দরুদ এবং সালাম রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সম্মানিত করেছেন আমরা এখন এমন একটা সময় অতিবাহিত করতেছি বাংলা সন হিসেবে একটা বছর শেষ হয়ে যাচ্ছে সামনে একটা বছর আসতেছে বৈশাখ মাসের মাধ্যমে বাংলা বারো মাস শুরু হয় এই বৈশাখের মাধ্যমে প্রথম একটা বছরের আগমন আমাদের সামনে হয় এই পহেলা বৈশাখ বাংলা এই বর্ষ বরণকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু উৎসব এবং কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এ সমস্ত উৎসবগুলোকে বলা হয় যে বাঙালি জাতির উৎসব বলা হয় যে এটা বাঙালি জাতির ঐতিহ্য আর এই প্রচারণা শুনে বাঙালি বা বাংলাদেশি হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোতে এদেশের আমরা যারা বাংলাদেশি বাঙালি হওয়ার সাথে সাথে আমরা মুসলমান এবং মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা এদেশে প্রায় নব্বই ভাগ তারাও এ সমস্ত অনুষ্ঠানগুলোর মাঝে যোগদান করে থাকে তাই আসলে এ সমস্ত অনুষ্ঠানগুলোতে এ সমস্ত উৎসবগুলোতে আমাদের অংশগ্রহণ একজন মুসলিম হিসেবে এই অংশগ্রহণটা কতটুকু যুক্তিযুক্ত আমরা এই বিষয়টা আজকে একটু বোঝার চেষ্টা করব ভৌগোলিকভাবে এবং ভাষাগতভাবে আমরা যদিও বাঙালি কিন্তু আমরা সাথে সাথে মুসলমান তাই আমাদেরকে এই বিষয়টা খুবই মনে রাখা দরকার আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে প্রথম কথা হল যে বাঙালি ঐতিহ্য হিসেবে যে অনুষ্ঠানগুলো আজকে চলছে যে সত্যিই কি এটা বাঙালি জাতির ঐতিহ্য কিনা সাথে সাথে একজন মুসলিম হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোর সাথে আমি সম্পৃক্ত হতে পারি কিনা এখানে দুইটা বিষয় এক নম্বর বিষয় যে এটা কি আসলে বাঙালি জাতির ঐতিহ্য এটাও একটা প্রশ্ন আর দ্বিতীয় বিষয় একজন মুসলিম হিসেবে এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমি সম্পৃক্ত হতে পারি কিনা পহেলা বৈশাখ এবং বাংলা বর্ষ বরণ নববর্ষ এটাকে খুব ধুমধামের সাথে ইদানিং পালন করা হচ্ছে এবং আমরা অনেকটা অবচেতনভাবে এ সমস্ত উৎসবগুলোর সাথে আমরা ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি দেখেন আমরা এই বর্ষবরণকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় দুই একটা অনুষ্ঠান আমরা একটু দেখব যে এই অনুষ্ঠান একজন মুসলিম হিসেবে আমরা এ সমস্ত অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারি কি না এখানে পহেলা বৈশাখ এটাকে উদযাপন করা বা নতুন বর্ষ বরণ করার ক্ষেত্রে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এর মাঝে একটা অনুষ্ঠান হলো যে বছরের প্রথম সূর্যকে এটাকে প্রত্যক্ষ করা হয় এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এই বছরের প্রথম সূর্যকে স্বাগত জানানো হয় এসো হে বৈশাখ বলে এটাকেই প্রচার করা হয় এটাকে স্বাগত জানানো হয় যে নতুন সূর্য বলা হয় নতুন সূর্য এটা কল্যাণ বয়ে আনে নতুন সূর্য কল্যাণ বয়ে আনে এটা বলা হয় যে নতুন সূর্য কল্যাণ বয়ে আনে সাথে সাথে এটাও বলা হয় যে অতীতের যে সমস্ত ব্যর্থতা আছে যে সমস্ত গ্লানি আছে নতুন সূর্য আসার অর্থ এই সমস্ত কিছু দূর হয়ে গেছে নতুন সূর্য একে তো হলো অতীতের সমস্ত গ্লানি অতীতের সমস্ত ব্যর্থতাকে দূর করে দেয় আর সে কল্যাণকে নিয়ে আসে এজন্য নতুন সূর্য এটার আগমনটাকে এটাকে বরণ করে নেওয়া হয় এটাকে বিশেষভাবে স্বাগত জানানো হয় এই যে একটা অনুষ্ঠান এই যে নববর্ষের প্রথম সূর্যটাকে স্বাগত জানানো এবং এটা কল্যাণ নিয়ে আসে এমন মনে করাটা যদি কেউ এটা মনে করে যে নববর্ষই কল্যাণ নিয়ে আসে তাহলে তো এটা শিরিক কোন ব্যক্তি যদি এটা মনে করে যে নববর্ষই কল্যাণ নিয়ে আসে তাহলে এটা পরিষ্কার শিরিক আর কেউ যদি মনে করে যে আল্লাহ এ উপলক্ষ দ্বারা মানব জীবনে কল্যাণ বর্ষণ করে যে কল্যাণ বর্ষ আল্লাহ করেন কিন্তু এই নতুন বছরের নতুন সূর্যের মাধ্যমে আল্লাহ তালা এটাকে উপলক্ষ করে আল্লাহ কল্যাণ বর্ষণ করেন এটাও সিনি এটাও শিরিক যদি মনে করা হয় যে নতুন সূর্য কল্যাণ বয়ে আনে এটা শিরিক যদি এটা বলা হয় যে আল্লাহ এ উপলক্ষ দ্বারা মানব জীবনে কল্যাণ বর্ষণ করেন এটাও সিঁড়ি এই ধরনের দৃষ্টিভঙ্গি এই ধরনের ধারণা রাখাটা এটা ইসলামী শরীয়ত অনুযায়ী পরিষ্কার শিরিক এটা শিরিক এর দ্বারা কি করা হয় এর দ্বারা সূর্য পূজারী وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون وجدتها وقومها يسجدون للشمس من دون الله যে আমি দেখেছি তাকে এবং তার জাতিকে যে তার আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করতেছে আসলে কল্যাণ দেওয়ার মালিক কে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ অকল্যাণের মালিক কে আপনার জীবনে যদি কোনো ব্যর্থতা থাকে এই ব্যর্থতা থেকে কোনো গ্লানি যদি থাকে এই গ্লানি থেকে আপনাকে মুক্তি দেওয়ার ক্ষমতাটা এটা একমাত্র কার একমাত্র আল্লাহ এবং আপনার জীবনে যত ধরনের কল্যাণ আসে যত ধরনের কল্যাণ আপনার জীবনে আসে কল্যাণগুলো দেওয়ার একমাত্র ক্ষমতা কার আর কোনো কিছুই পারে না আর কোনো কিছুর ক্ষমতা নাই আপনাকে কল্যাণ আপনার পর্যন্ত পৌঁছাবার ক্ষমতাটা আর কোনো কিছুর নাই وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل কোরআনে করিমের মাঝে বলা হচ্ছে যে তারা সূর্যকে উপাসনা করতেছে তারা সূর্যকে কল্যাণের কল্যাণ বাহি এবং অকল্যাণ বাহি মনে করছে কাকে সূর্যকে যে কল্যাণ নিয়ে আসে সূর্য অকল্যাণ নিয়ে আসে সূর্য তাই প্রার্থনাটা করতে হবে সূর্যের কাছে স্বাগত জানাতে হবে সূর্যকে কারণ তারা ভাবে যে সূর্যের হাতে কি কল্যাণ অকল্যাণ আনাটা এটা কিসের মাধ্যমে আসে সূর্যের মাধ্যমে আসে বলতেছে তারা এটা ধারণা করে আর শয়তান তাদের গুলোকে তাদের কাজগুলোকে তাদের কাছে সুসজ্জিত করে দিয়েছে আর শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এরা হেদায়তের উপর নাই এরা হেদায়ত পায় নাই এরা ভ্রষ্ট এরা পথচ্যুত এটা আদিম জাহিলিয়াত ছিল এটা আদিম জাহিলিয়াত এটা সভ্যতা না এটা শিক্ষা না এটা অশিক্ষা মূর্খতা ছিল মানুষের একটা সময় আজকের এই শিক্ষার যুগে আজকের এই সভ্যতার যুগে এই জাহিলিয়তের মাঝে যাওয়ার কোনো যুক্তি নেই এটা মনে করাটা অযৌক্তিক যে কল্যাণ অকল্যাণ এটা সূর্য নিয়ে আসে সূর্যের মাধ্যমে কল্যাণ অকল্যাণ আসে এটা মনে করাটা সম্পূর্ণ অযৌক্তিক এটা মূর্খতা এটা অসভ্যতা আল্লাহ কোরআনে বলতেছেন লামসি তোমরা সূর্যকে সেজদা করো না সূর্যের কাছে মাথা নত করো না সূর্যের কাছে প্রার্থনা করো না তোমরা সূর্যকে সেজদা করো না ওয়ালালিল কামারি তোমরা চন্দ্রকে সেজদা করো না কারণ এই চন্দ্র এই সূর্যের কোনো ক্ষমতা নেই আছে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناها قدرناه منازلا حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ কোরআন দ্বারা বুঝাচ্ছেন যে এই চন্দ্রটা এই সূর্যটার কোনো ক্ষমতা নাই বরং এই চন্দ্র এই সূর্য আল্লাহর ক্ষমতার অধীন ওয়াশামসু সূর্যটাকে দেখো তাজিরিলি মুস্তাকারিল্লাহা এটা তার একটা কক্ষপথ আছে সূর্যটা সেই কক্ষপথেই চলে বছরের তিনশো দিন তিনশো দিন সূর্য কিন্তু তার পথে চলে একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য একটা মিনিটের জন্য সূর্য কিন্তু আল্লাহর দেয়া পথকে পরিবর্তন করে নিজের ইচ্ছা স্বাধীন চলে না চলার ক্ষমতা রাখে না রাখে চলার ক্ষমতাই রাখে না এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করেন কে আজিজিল আলিম এক মহাপরাক্রমশালী এক সর্বজ্ঞ সত্তা এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ বলতেছেন ওয়াল কামার আর চন্দ্রটা কাদ্দার না হুমানাজিলা চন্দ্রটার জন্য আমি কিন্তু মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি মঞ্জিল এটা ঘুরে ফিরে আবার কিন্তু পুরান অবস্থায় ফিরে আসে এটা ঘুরে ফিরে যা ছিল আবারও তাই হয়ে যায় কমার ওয়ালাল্লাইলু তাবিকুন বলতেছি সূর্যটার এই ক্ষমতা নেই সে চন্দ্রটাকে ধরবে সূর্যটার এই ক্ষমতা নেই আন্তরিকাল কামার চন্দ্রটাকে সে ধরবে আর রাত্রটা দিনের আগে চলে যাবে পারে না রাত্র পারে না দিনের আগে সে এসে যাবে দিন আসার আগে রাত এসে যাবে রাত পারে আরে রাত পারে সূর্যটা পারে চন্দ্রকে ধরতে আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন না তোমরা সূর্যকে এসাজদা করো না সূর্যের হাতে কোনো ক্ষমতাই নাই আছে কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা চন্দ্রকে করো না আল্লাহকে করো কাকে করো আল্লাহকে করো আল্লাহ বলতেছে এই যে নতুন সূর্যকে এটা কল্যাণ নিয়ে আসে যে নতুন বছরের নতুন সূর্য আমাদের জন্য কল্যাণ নিয়ে আসতেছে আমাদের অতীতের সমস্ত গ্লানি সমস্ত কষ্ট সমস্ত ব্যর্থতাকে সে দূর করে দিচ্ছে এটা একটা ভুল বিশ্বাস এটা একটা জাহিলিয়াত এটা একটা মূর্খতা এটা একটা মূর্খ বিশ্বাস আর এই বিশ্বাসটা একটা সিরিকি বিশ্বাস এই বিশ্বাস যে করবে এই বিশ্বাসটাকেই বলা হয় শির্ক আর শিরিক এটা এমন একটা অপরাধ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাহু শিরিক বিল্লাহি শিরিক এটা এমন একটা অপরাধ যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতাটা আল্লাহর কল্যাণ দেওয়ার ক্ষমতাটা কার আল্লাহর আপনি বুঝতেছেন যে কল্যাণটা সূর্য নিয়ে আসে তাহলে যেই ক্ষমতাটা আল্লাহর আপনি এই ক্ষমতাটা কাকে দিলেন সূর্যকে দিলেন সূর্য যে সেজদাটা আল্লাহকে করা দরকার এই সেজদাটা আপনি সূর্যকে করতেছেন যেই প্রার্থনাটা আল্লাহর জন্য করা দরকার আল্লাহর কাছে করা দরকার সেই প্রার্থনাটা আপনি করছেন কাকে সূর্যকে আর এটা এমন একটা অপরাধ এটা এমন একটা অপরাধ আল্লাহ বলতেছেন বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যে ব্যক্তি সিরিকের অপরাধ এটা এমন একটা অপরাধ যে যেই অপরাধটা করার সাথে সাথে জান্নাত হারাম হয়ে যায় আর তার ঠিকানা হলো জাহান্নাম আর আল্লাহ বলতেছেন এ সমস্ত জালেমরা কোনো সাহায্যকারী পাবে না এদের কেউ সাহায্য করার থাকবে না সেই নতুন সূর্যকে স্বাগত জানানো এটা একটা ভুল বিশ্বাস এবং এটা একটা সিরিকি বিশ্বাস আসলে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সমাজকে তাদেরকে তাদের শুধুমাত্র মুসলিম নামটা রেখে চিন্তা চেতনায় আদর্শে অনুসরণে তাদেরকে মুশরিক বানানোর এক ধরনের পায়তারা চলছে করতেছি মুসলমানদেরকে তাদের ইমান হেফাজত তাদের আমল হেফাজত এটা করার নিজে থেকেই জিম্মাদারি নিতে হবে যে অনুষ্ঠান আসবে আর আমরা সেই অনুষ্ঠান করব আমরা তার সাথে মিশে যাব না আমাকে ভাবতে হবে যে এই অনুষ্ঠানটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কি করছি দেখেন আরেকটা বিষয় দেখেন যে পহেলা বৈশাখ বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হল মঙ্গল শোভাযাত্রা এটা পহেলা বৈশাখের আরেকটা বিশেষ সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামটা এটা হলো মঙ্গল শোভাযাত্রা আপনারা সবাই জানেন মঙ্গল শোভাযাত্রা হয় না মঙ্গল শোভাযাত্রা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখ সকালবেলা এই শোভাযাত্রাটা বের হয় শহরের বিভিন্ন সড়কগুলো এটা প্রদক্ষিণ করার পর পুনরায় আবার চারুকলা ইনস্টিটিউটে এসে এই শোভাযাত্রাটা শেষ হয় এই শোভাযাত্রায় সকল শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এই শোভাযাত্রায় কি থাকে বিশাল আকারের রাজা রানীর পুতুল থাকে পেঁচা সহ নানা জাতের পশু পাখির মুখোশ থাকে এবং নানা প্রাণীর মুখোশ পড়ে বাদ্যের তালে তালে শোভাযাত্রা এগিয়ে যেতে থাকে ঠিক না সকলের মুখে বিভিন্ন ধরনের পেচার মুখোশ বানরের মুখোশ নানা ধরনের প্রাণীগুলোর মুখোশ পড়ে সবাই এ শোভাযাত্রাটা করে আচ্ছা এই শোভাযাত্রাকে বলা হয় যে সারা বছর সবাই যেন নিরাপদে থাকে এটাই এ শোভাযাত্রার উদ্দেশ্য এই শোভাযাত্রার উদ্দেশ্য হল যে সারা বছর সবাই যেন নিরাপদে থাকে মঙ্গল যাত্রা এটা মঙ্গল যাত্রা মঙ্গলের বার্তা বার্তা নিয়ে আসবে সকলের জন্য মঙ্গল নিয়ে আসবে এই শোভাযাত্রাটা এখন এখানে একটা প্রশ্ন হলো যে মঙ্গল বা কল্যাণ বা নিরাপত্তা এটা দেওয়ার আসলে মালিককে আরে জুড়ে বলেন কে দেওয়ার মালিক আল্লাহ আচ্ছা এখন যদি এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল আসে কল্যাণ আসে নিরাপত্তা আসে এবং এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল চাওয়া হচ্ছে কার কাছে চাওয়া হচ্ছে কার কাছে চাওয়া হচ্ছে এটা একটা প্রশ্ন এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই যে মঙ্গল চাওয়া হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা জাতির জন্য দেশের জন্য আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে এজন্যই এই মঙ্গল শোভাযাত্রা তাহলে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কার কাছে চাওয়া হচ্ছে এটা একটা প্রশ্ন এটাও গ্রিক এবং রোমান আদিম জাহিলিয়তের ইতিহাস ঘাটলে দেখা যায় এই ধরনের জাহিলিয়াত এই ধরনের বিভিন্ন ধরনের পূজা প্রকৃতি পূজা বিভিন্ন ধরনের প্রাণী পূজা এটা তাদের মাঝে ছিল এবং বর্ষবরণ উপলক্ষে তারা এই ধরনের কালচারগুলো এটার প্রচলন তাদের মাঝে ছিল এখন কথা হলো যে একজন মুসলমান সে তো আল্লাহ ছাড়া আর কারো কাছে মঙ্গল কল্যাণ চাইতে পারে না পারে মুসলমান তো চাইতে পারে না কারণ ইসলামের দাওয়াতি হলো এই যে সমস্ত মিথ্যা দেবতার অবসান ঘটিয়ে এক আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠিত করা ইসলামের দাওয়াতি তো এই আর কেউ কল্যাণ দেওয়ার ক্ষমতা রাখে না এটা রাখেন একমাত্র আল্লাহ এটাই তো ইসলামের দাওয়াত আর শয়তানের দাওয়াত হলো শয়তানের কাজ হলো আল্লাহর এবাদত থেকে আল্লাহর কাছে চাওয়া থেকে আমাকে আপনাকে বিচ্যুত করে আমাকে আপনাকে বিভিন্ন ধরনের প্রাণীর পূজায় লিপ্ত করে দেয় যে গরু দুধ দেয় সুতরাং গরু দেবতা কিন্তু গরু যে দুধ দেয় গরুর মাঝে দুধ দেন কে গরুকে সৃষ্টি করলেন কে ইসলাম তো এই কথা শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রশংসা সমস্ত সুক্রিয়া এটা কার বিশ্বজগতে যা কিছু হচ্ছে ফুল গাছে ফুল হচ্ছে ফল গাছে ফল হচ্ছে বিভিন্ন প্রাণী আমাদেরকে উপকার দিচ্ছে প্রকৃতি আমাদেরকে উপকার দিচ্ছে সূর্য আমাদেরকে উপকার দিচ্ছে চন্দ্র আমাদেরকে উপকার দিচ্ছে দিন রাত আমাদেরকে উপকার দিচ্ছে যত কিছু থেকে উপকার পাচ্ছি সমস্ত উপকার আমরা নিব আর প্রশংসা করবো কার এটা ইসলামের শিক্ষা শুক্রিয়া আদায়টা এটা আমরা গরুর করব না শুক্রিয়া আদায়টা ফুল গাছের করব না শুক্রিয়া আদায়টা এটা আমরা কোনো গাছের কাছে গিয়ে করব না আম গাছকে চেষ্টা করব না যে আম গাছ আমাকে আম দিচ্ছে আমরা আম গাছের আম খাবো আর আম খাওয়ার পর আমরা শুক্রিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ গরুর দুধ দিবে গরুর দুধ আমরা খাবো পান করবো গরুর দুধ পান করার পর আমরা শুক্রিয়া দায়ী করে কি বলবো আলহামদুলিল্লাহ এটা ইসলামের শিক্ষা ইসলামের দাওয়াত হলো সমস্ত মিথ্যা দেবতার অবসান ঘটিয়ে এক আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠিত করা ইয়া কানা আবুদু ইয়া কানা এটা হলো মুসলমানের অঙ্গীকার আল্লাহ তোমারই এবাদত করি আমি অন্য কাউকে সেজদা করি না সেজদাটা আল্লাহ তোমাকে করি আমি অন্য কারো কাছে চাই না আমি তোমার কাছেই চাই আমি তোমাকেই ক্ষমতার অধিকারী মনে করি কল্যাণ দেওয়ার মালিক তুমি অকল্যাণ এটাও তোমার তরফ থেকেই আসে আমার জীবনে যদি মঙ্গল আসে মঙ্গল দেওয়ার মালিক তুমি কে আল্লাহ যদি কোনো বিপদ আসে বিপদ কার তরফ থেকে আসে কার তরফ থেকে বিজয় আল্লাহ দেন পরাজয় আল্লাহ দেন সবকে ক্ষমতাটা একমাত্র আল্লাহর এমন না যে বিজয়টা আল্লাহর তরফ থেকে আসে পরাজয়টা আল্লাহর তরফ থেকে আসে না এটা অন্য কারো তরফ থেকে আসে না তাই যে কথা বলতেছিলাম আসলে এ সমস্ত অনুষ্ঠানগুলো এই সমস্ত উৎসবগুলো এটা বাঙালি জাতির উৎসব আমরা যদি বাঙালি জাতি আমাদের দেশীয় ঐতিহ্যের ইতিহাস ঘাটি তাহলে দেখা যাবে এই পহেলা বৈশাখ এটার অস্তিত্ব উনিশশো সালের আগে আমাদের এদেশে ছিল না সর্বপ্রথম যখন শুরু হয় এটা উনিশশো সালে কিন্তু আমরা বাংলাদেশি বা বাঙালি আমাদের ইতিহাস কি উনিশশো থেকে আমাদের জন্ম হয়েছে হ্যাঁ তাহলে আমাদের ঐতিহ্য ঘাটতে কিন্তু এটা পাওয়া যাবে না মঙ্গল শোভাযাত্রা সর্বপ্রথম আমাদের দেশে এই কালচার শুরু হয় উনিশশো সালে এটা বাংলাদেশ হওয়ার উপর উনিশশো সালে তার আগেই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস এটা এটা আমাদের ঐতিহ্যে খুঁজে পাওয়া যাবে না তো এটাকে যে আমাদের ঐতিহ্য বলা হচ্ছে এটা ভুল কথা আমাদের ঐতিহ্য ছিল না হ্যাঁ বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে আমাদের এ দেশে মুসলমান বিশাল জনগোষ্ঠীর সাথে সাথে এ জায়গায় ভিন্ন ধর্মের লোকদেরও বসবাস আছে এটা তাদের ঐতিহ্য এটা তাদের কালচার থাকতে পারে যেহেতু এ দেশে এবং আমাদের এই ভারতবর্ষে বিশাল এক জনশক্তি তারা হিন্দু ইজমে বিশ্বাসী তারা মুশ্রিকি চিন্তাধারায় বিশ্বাসী তাদের মাঝে এ সমস্ত প্রকৃতি পূজা বিভিন্ন প্রাণীর পূজা ইত্যাদি কালচারগুলো তাদের মাঝে আছে এটা এদেশের মুসলিম জনগোষ্ঠীর মাঝে এ সমস্ত কালচারগুলো ছিল না কিন্তু আজকে আজকে মুসলিম জনগোষ্ঠী আমরা আমাদের জিম্মাদারি ছিল এটা আমাদের উপর আল্লাহ তালার দেওয়া একটা দায়িত্ব ছিল যে আমরা নিজেরা এক আল্লাহর এবাদত করার সাথে সাথে আমরা আমাদের প্রতিবেশী আমরা আমাদের জনগোষ্ঠীকে আল্লাহ তালার এবাদতের দাওয়াত দিব আল্লাহ তালার এবাদতের দিকে ডাকবো আমরা তাদেরকে তৌহিদের দিকে ডাকবো আমরা তাদেরকে জান্নাতের দিকে ডাকবো আমরা আমাদের উদারতা এবং আমাদের কল্যাণমূলক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদের কাছে আদর্শ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব এটা আমাদের একটা জিম্মাদারি ছিল কিন্তু আজকে সে জিম্মাদারি আজকে এই ইসলাম নাজাতের ধর্ম এই ইসলাম ইসলাম থেকে আমরা নিজেরাও দূরে সরে এসেছি আর ইসলামের দাওয়াত যেটা আমাদের জিম্মাদারি ছিল এই দাওয়াতকে ছেড়ে দিয়েছি যার ফলশ্রুতিতে আজকে বিধর্মীরা আমাদেরকে তাদের ধর্মের দিকে ডাকতেছে ছলে বলে কৌশলে আমাদেরকে তাদের ধর্মের অনুসারী করে তুলছে আল্লাহ কোরআনে আমাদের জিম্মাদারি বোঝাচ্ছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا আল্লাহ বলতেছেন হে মুসলিম জাতি তোমাদেরকে কিন্তু আমি উম্মতে ওয়াসাত আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি তোমাদেরকে গ্রহণ করেছি মনোনীত করেছি পূর্ণ পৃথিবীর জন্য তোমাদেরকে ইমাম হিসেবে তোমাদেরকে আদর্শ হিসেবে তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার এবং খেলাফতের যোগ্যতা সম্পন্ন করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে মনোনীত করেছি তোমাদের জিম্মাদারি অন্য মানুষদের জন্য তোমরা আদর্শ হবে তোমরা মডেল হবে পৃথিবীর দেড়শো কোটি মুসলমান বাংলাদেশের তোমরা এই পনেরো কোটি না চোদ্দ কোটি মুসলমান তোমরা এই পৃথিবীর বাকি মানুষদের জন্য আদর্শ হয়ে যাবে তোমরা মডেল হয়ে যাবে ইনসাফ এহসানের নমুনা হয়ে যাবে যেন তোমাদেরকে দেখে পৃথিবীর বাকি ছয়শো কোটি অমুসলিম তারা যেন ইসলামের ছায়া ছায়াতলে চলে আসে এটা তোমাদের উপর জিম্মাদারি আলাইকুম শহীদা আর রসুল হলো তোমাদের নমুনা তোমরা রসুলের কাছ থেকে জীবন শিখবে আর পৃথিবীকে তোমরা জীবন শিখাবে তোমরা রসুলের কাছ থেকে আদর্শ শিখবে পৃথিবীকে আদর্শ শিখাবে তোমরা রসুলের কাছ থেকে ইনসাফ শিখবে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে তোমরা রসুলের কাছ থেকে এহসান শিখবে পূর্ণ পৃথিবীটা এহসানে এহসানে ভরে দিবে এটা তোমাদের জিম্মাদার কন্তুম খাইরা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষদেরকে কল্যাণের হুকুম তোমরা দিবে মানুষদেরকে অকল্যাণ এবং সমস্ত ধরনের অন্যায় থেকে মানুষদেরকে তোমরা বাধা প্রদান করবে এটা ছিল আমাদের জিম্মাদারি আজকে এসে জিম্মাদারি আমরা যখন ছেড়ে দিয়েছি আমরা যখন আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছি আমাদের নবীর আদর্শকে আমরা যখন ছেড়ে দিয়েছি আজকে বিধুর্মীরা তাদের কালচারের দিকে আমাদেরকে ডাকতেছে আর আমি আপনি নিজ ধর্ম ছেড়ে ধর্মটা শুধু আমার নামে আমার নাম বলে যে আমি মুসলিম কিন্তু আমার অনুসরণ আমার অনুকরণ আমার আদর্শ আজকে নবী মোহাম্মদুর রসুল্লাহ নয় আজকে মুশরিকদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইহুদিদের বিভিন্ন ধরনের কালচার নাসারাদের বিভিন্ন ধরনের সভ্যতা আজকে আমরা গ্রহণ করতেছি স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি না যেটা অন্যায় বর্ষবরণকে কেন্দ্র করে পহেলা বৈশাখকে কেন্দ্র করে নতুন সূর্যকে কল্যাণ বাহির রূপে স্বাগত জানানো মঙ্গল শোভাযাত্রা এটার মাধ্যমে মঙ্গলের বার্তাকে ডেকে আনা দেখেন এ সমস্ত অনুষ্ঠানগুলো সিরকি অনুষ্ঠান এ সমস্ত অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ততা এটা সিরিক জঘন্যতর অপরাধ ইসলামের দৃষ্টিতে এছাড়া এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আরো যে সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে আছে রমনা বটমূলে পান্তা ইলিশের ভোজ নারী পুরুষের অবাধ মেলামেশা গান বাদ্য ইত্যাদি কাজগুলো একজন মুসলমান ইসলামের আদর্শের সাথে এ সমস্ত কাজগুলো সাংঘর্ষিক একজন মুসলমান এ সমস্ত কাজগুলো করতে পারে পারে কারণ আপনি যখনই এই কালচারের মাঝে যাবেন রসুল্লাহর আদর্শ থেকে আপনি বিচ্ছিত হয়ে যান ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি যদি উৎসব করতে চান আপনি যদি বিনোদন করতে চান তাহলে ইসলামে বিনোদন আছে কিন্তু ইসলামে অশ্লীলতা নেই ইসলামে বিনোদন আছে কিন্তু বিনোদনের নামে অশ্লীলতাকে ইসলাম সমর্থন করে না কিন্তু আজকে বিনোদন বলতে আমরা যখন বুঝি যে অশ্লীলতাটাই বিনোদন এটা আমাদের নোংরামি এটা আমাদের মাঝে নোংরামিটা এমন ভাবে আমাদের মাঝে মানে নোংরামিটা ঢুকে গেছে যে আজকে সুস্থ বিনোদনে আমরা আগ্রহী না আমাদেরকে হুশিয়ার এবং আমাদেরকে সাবধান হতে হবে আমাদের অবস্থার পরিবর্তন দরকার এই অবস্থা চলতে পারে না একজন মুসলিম এইভাবে তার জীবনকে চালাতে পারে না মুসলমানের জীবনটা কিন্তু তামাশা না আপনি তামাশা দেখতে যাচ্ছেন আপনি ঘন্টার পর ঘন্টা তামাশা দেখছেন আপনার পরিজনকে নিয়ে আপনি তামাশা দেখতেছেন আপনার এই জীবনটা তামাশা আপনার জীবনটা তো তামাশা না একটা নতুন বছর একটা নতুন বছর যখন আসলো আমার আপনার জীবন থেকে একটি বছর কিন্তু বিদায় হয়ে গেল আমার আপনার জীবনের একটি বছর চলে গেল আমি আপনি জীবনে আরেকটি বছর পাবো কি না তার কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নেই আমার আপনার উচিত এ নতুন বছরকে কেন্দ্র করে এবং তৌবা করে নতুন ভাবে নিজ জীবনকে আবার সাজিয়ে তোলা নতুন বছরের পয়গাম কি নতুন বছরের করণীয় কি আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহ ইসনা শাহরান ইন্না ইদ্দাতা শুহুরি ইসনা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ কোরআনে বলতেছেন আসমান জমিনকে যখন থেকে আমি সৃষ্টি করেছি আসমান জমিন থেকে যখন আমি আসমান জমিনকে যখন আমি সৃষ্টি করেছি ঠিক তখন থেকে তোমাদের জন্য বারোটা মাস আমি নির্ধারণ করেছি বারো মাস ইসনা আশার সাহারান তোমরা মাস যে গণনা করবা কয়টা মাস বারো মাস গণনা করবা হিসাব করতে হবে তো জীবনের একটা হিসাব আছে না বারো মাসে জীবন হিসাব করবা যে বারোটা মাস পার হইলে আমার জীবনের একটা বছর চলে গেল হিসাব করবা এটাই আল্লাহর প্রতিষ্ঠিত দিন এ বারো মাস কি দিয়েছেন কে দিছেন বারো মাসই আল্লাহর দেওয়া এই বারো মাসের তিনশো পঁয়ষট্টিটা সূর্য এটা কার আমাদের শিক্ষা কি আমাদের জীবনের কাজ কি আল্লাহ বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম সাবধান তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না এটা হলো জিম্মাদারি এরকম কাজ করো না যে এই কাজটা জুলুম নিজের উপর জুলুম হয় এই কাজ করো না এটা শুধু বছরের একদিনের শিক্ষা না বছরের প্রত্যেক দিন সকালের শিক্ষা নতুন মাস যখন আসবে নতুন করে শিক্ষা গ্রহণ করো যে আমার দ্বারা যেন আমি মজলুম না হই জুলুম করা যাবে না নিজের উপর জুলুম করো না মানুষের উপর জুলুম করো না যে কাজ জুলুম এই কাজ যেন তোমার দ্বারা সম্পাদিত না হয় এটা হলো শিক্ষা আল্লাহ বলতেছেন কুল বলো ফাতির যে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা সে আল্লাহকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে আমার অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারি চিন্তা করো প্রত্যেক দিন সকালবেলা চিন্তা করো আল্লাহ বলতেছেন চিন্তা করো আর বলো এই সিদ্ধান্ত আমি কিভাবে নিব আল্লাদি পাতরানি যিনি আমাকে সৃষ্টি করেছেন ও ইলাইহি তুরজাউন আর যার কাছে তোমাকে আমাকে সকলকেই যেতে হবে যেতে হবে না আমি আল্লাহকে বাদ দিয়ে কি অন্য কিছুকে আমি পূজনীয় বানাবো আত্মাকে আলিহা আমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি প্রকৃতি পূজা আল্লাহর সৃষ্টি বিভিন্ন জীব জানোয়ার বিভিন্ন ফেরেস্তা দেবতার পূজা আমি কি করব যদি আমি করি ইন আরাদানি আল্লাহ আমি যদি অন্যের পূজা করি আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে আমার কোনো ক্ষতি করতে চান আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো আজাদের সিদ্ধান্ত নিতে চান ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি তারা কি পারবে আল্লাহ যদি আমাকে আজাব দিতে চান সে আজাব থেকে আমাকে বাঁচাতে পারবে বলতেছে তাহলে তো এটা হবে আমার জন্য জীবনের সবচাইতে ভয়াবহ বিপর্যয় আমার জীবনের সবচাইতে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে আমার যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে যে তোর ঠিকানা জাহান না যদি আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে পারবো না আল্লাহ বলতেছেন কুল বলো আমাদেরকে বলতেছে এটা বলো এমনি আকাফু আমি ভয় করি এমনি আকাফু আমার বড় ভয় লাগে ইন আসই তু রাব্বি যদি আল্লাহর অবাধ্যতা আমার যারা হয়ে যায় আমার তো ভয় লাগে আজিম এক মহা দিবসের শাস্তিকে আমি ভয় করি আমি তো বিশ্বাস করি জাহান নাম আমি কবরকে বিশ্বাস করি আমি হাসরকে বিশ্বাস করি কবরটা কঠিন হবে হাসরের ময়দানটা কিন্তু কঠিন ময়দান হবে জাহান নামটা কিন্তু কঠিন ঠিকানা হবে আমি কবরটাকেও ভয় করি আমি হাসরটাকেও ভয় করি আমি জাহান নামটাকেও ভয় করি তাই আমি পারবো না আল্লাহর অবাধ্যতা করতে আমি পারবো না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাইতে আমি পারবো না অন্য কারো ক্ষমতায় আমি বিশ্বাসী হতে পারবো না আমি পারবো না এটা বলো ওল তুমি বলো আল্লাহ বলতেছেন কুল তুমি বলো ইন্নি নুহিতু আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে ইন্নি নুহিতু আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আন আবুদাল্লাদি তাবুদ তাবুদুনা মিন দুনিল্লাহ আন আবুদাল্লাদি তাবুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে যে সমস্ত বস্তুর পূজা তোমরা করতেছো যে সূর্যের তোমরা পূজা করতেছ যে প্রকৃতির তোমরা পূজা করতেছো যে সমস্ত দেবতাগুলোর তোমরা পূজা করতেছো আমি তো সেই পূজা করতে পারবো না আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে আমি তার ক্ষমতায় বিশ্বাসী আমি পারবো না পূজা করতে পারবো না কুল বলো লা আকুম তোমাদের খেয়াল খুশির আমি অনুসরণ করতে পারবো না যদি তোমাদের খেয়াল খুশির আমি অনুসরণ করি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর আমি তো হেদায়তের উপর আছি আমরা যারা মুসলিম আমরা আল্লাহ তালার তরফ থেকে আসা হেদায়তের উপর আছি আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কে আমাদের নবী কে মোহাম্মদুর রসুল্লাহ কেমত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে সকলকে একমাত্র মুর্শিদ হিসাবে নবী মোহাম্মদুর রসুল্লাহর অনুকরণ অনুসরণ তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার আদর্শ থেকে তার পথ থেকে যারা বিচ্যুত হবে এরা তো শুধু তার পথ থেকে বিচ্যুত হবে না এরা তো জান্নাতের পথকে হারিয়ে ফেলবে অন্য কারো পিছনে যেও না যদি আল্লাহর রসুলের পিছন ত্যাগ করে অন্য কারো পিছনে যাও হারিয়ে যাবে জান্নাত পাবে না জান্নাত পাবে অমাইয়ুশাকির রসুল মিন বাদি তবে লাহুমুল হুদা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا আল্লাহ বলতেছেন মাইয়ুশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা যারা পরিষ্কার ভাবে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ তার শিক্ষা এই শিক্ষাকে জানার পর বুঝার পর তার মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করে মুমিনদের পথ ছেড়ে মুশরেকদের পথ ধরে নুয়াল্লিহি মাতাল্লাহ যেই পথে সে যেতে যায় আমি তো তাকে যেতে দেই অনুস্নেহী জাহান্নাম কিন্তু তার ঠিকানা কিন্তু জাহান্নাম সাবধান জেনে রেখো ওয়াসাত মাসিরা জাহান্নাম কিন্তু কঠিন ঠিকানা আপনি আমি যদি যেতে চাই আমি আপনি যদি পহেলা বৈশাখ রমনা বটমূলে নতুন সূর্যকে স্বাগত জানানোর জন্য যেতে চাই মঙ্গল শোভাযাত্রায় আমি আপনি যদি যেতে চাই যাওয়ার সুযোগ স্বাধীনতা তো আছে যাওয়ার সুযোগ স্বাধীনতা আছে না নারী পুরুষে একাকার গান বাদ্যের মজমায় আমোদ ফুর্তি করতে চাই তো করার সুযোগ তো আছে কিন্তু জান্নাতের চির আনন্দ চির উৎসব থেকে আমার আপনার বঞ্চিতের হুঁশিয়ার আছে যে তুমি বঞ্চিত হয়ে যাবে জান্নাত থেকে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে জান্নাতের নিয়ামত হারাম হয়ে যাবে ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামীরা জান্নাতিদেরকে সাবদার করবে তোমাদের জান্নাত থেকে আমাদেরকে একটু পানি ছিটা দাও একটু রিজিক দাও আমাদেরকে আমরা খুব করুণ অবস্থায় আছি তাদেরকে জবাব দেওয়া হবে তোমরা আল্লাহকে তোমাদের নবীর দেওয়া শিক্ষাকে তোমরা প্রত্যাখ্যান করেছ তোমাদের জন্য জান্নাত তো হারাম হয়ে গেছে আজকের দাওয়াত আমি যে দাওয়াতটা সবাইকে দিতে চাই সবাইকে দাওয়াত দিতে চাই আমি যে একটা বছর আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি আছে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো থেকে ইস্তেফার করে তৌবা করে অতীত গুনাহ থেকে পবিত্র হয়ে নতুন বছরটিকে আমরা নতুনভাবে ভালো কিছুর মাধ্যমে আমরা নতুন বছরটাকে শুরু করার একটা অঙ্গীকার করতে পারি না পাপের মাধ্যমে গুনাহের মাধ্যমে কেন আমরা ভালো কিছুর মাধ্যমে যা আমাদের জন্য ভালো হবে আমাদের সমাজের জন্য ভালো হবে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য ভালো হবে এমন ভালো কিছু উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের নতুন বছরটাকে শুরু করার প্ল্যান প্রোগ্রাম আমরা নিতে পারি আর অতীত থেকে তৌবা করি যা ভুল হয়ে গেছে ভুল ভুল যা হয়ে গেছে তো ভুল কিন্তু সামনেও কি আমি ভুল করব। ভুল যেটা করেছি এটা তো ভুল করছি আমি আমার অপরাধ যা হয়ে গেছে এটা তো হয়ে গেছে কিন্তু তাই বলে আমি কি সামনেও অপরাধের পথেই চলব চলব আমরা ফিরে আসি তোমাদের রবের কাছে ফিরে আসো আল্লাহর হুকুমের কাছে ফিরে আসো পাপ গুলো থেকে তৌবা করে নতুন ভাবে আল্লাহর বান্দা হিসেবে নিজ জীবনটাকে গড়ে তোলার একটা প্ল্যান আমরা ইনশাল্লাহ করতে পারি রাজি আসি না ইনশাল্লাহ কোন গুনাহের সাথে সম্পৃক্ত হব না রাজি আসি পহেলা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি না পহেলা বৈশাখ যেইভাবে উদযাপন করা হয় এটা মুসলমানদের ঐতিহ্য না এটা বাঙালি জাতির ঐতিহ্য না এটা বাঙালি যা বাঙালি মুসলিমদের ঐতিহ্য না এটা এটা ভুল এই প্রচারণাটা ভুল এই ভুলের সাথে একমত হওয়া যাবে না এটা অসভ্যতা এটা নোংরামি নারী পুরুষের একাকার হয়ে যাওয়া এটা কোনোদিন সভ্যতা হতে পারে না এটা অসভ্যতা কেমন পর্যন্ত এটা নোংরামি অসভ্যতাই থাকবে এটা কোনোদিন সভ্যতা হবে না হবে আল্লাহ তারা আমাদেরকে এ সমস্ত নোংরামি এ সমস্ত অসভ্যতা থেকে মুক্ত হয়ে আমাদেরকে সভ্য সুন্দর এবং পবিত্র জীবন তৈরি করার তৌফিক দান করুক বা আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমী সুন্নতপুরের